আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাড়ি ধারা তার নারে বয়ে যায় আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাড়ি ধারা তার নারে বয়ে যায় আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাড়ি ধারা তার নারে বয়ে যায় রাত ধান চাঁদে যোচনা ছড়া ফুলের সুবাসে সব মনকে ভোলা রাতের ধান চাঁদে যোচনা ছড়া ফুলের সুবাসে সব মনকে ভোলা নদীর মাঝে ওই জোয়ার ভাটা নদীর মাঝে ওই জোয়ার ভাটা সবই তো তার নিপুণ ইশারা সবই তো তার নিপুণ ইশারা আল্লাহ আল্লাহ বলে পাখি গান গায় সাগরের বাড়ি ধারা তার নামে বই যায় আল্লাহ আল্লাহ বলে পাখি গান গায় সাগরের বাড়ি ধারা তার নামে বই যায় অসীম নীলিমা ওই দেখি যাবি হাত ছানি দিয়ে যেন ডাকে কেউ ডাকে অসীম নীলিমা ওই দেখি যাবি হাত ছানি দিয়ে যেন ডাকে কেউ ডাকে নানান ফুলের ওই দেখে সমাগম নানান ফুলের ওই দেখে সমাগম মনের মাঝে এক ঢেউ খেলে যায় মনের মাঝে এক ঢেউ থেমে যায় আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাবি ধারা তার ধারা বয়ে যায় আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাবি ধারা তার ধারা বয়ে যায় আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাবি ধারা তার ধারা আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাবি ধারা তান ভাঙা যায় আল্লাহ আল্লাহ করে পাখি গান গায় সাগরের বাবি ধারা তান ভাঙা যায়